এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা হেরাসুল আমি আকুল কেঁদে কেঁদে পাবো কি রে কুল আমি আকুল কেঁদে কেঁদে পাবো কি রে কুল কবে পাবো রাজা তোমার কবে পাবো তোমারে কাদিস কেন পাবো রোজা তোমার কবে পাবো তোমারে কাঁদিস কেন এই কথাটি বলবে কবে আমারে কেমনে রব তোমায় ছাড়া কেমনে রব তোমায় ছাড়া এমন বাগান দেশে কেউ পারে না মন ভোলাতে কাঁদি পাগল বেশে কেউ পারে না মন ভুলাতে কাঁদি পাগল বেশে এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবনে ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটাই জীবনে ব্যাপার তো নয় সোজা সু আমি আকুল কেঁদে ফকির কুল আমি আকুল কেঁদে কেঁদে বাবু কির কুল সালাম দিতে দিতে নবী শেষ করেছে জীবন কানে এই জীবনে তোমার দেখা হইবে কি না না জানি সালাম দিতে দিতে নবী শেষ করেছে জীবন কানে এই জীবনে তো মরণ কালে দিও দেখা মস্ত মর বিপদে মরণ ভুলে দেখব তোমায় রইব তোমার পদে মরণ কালে দিও দেখা মস্ত বড় বিপদে মরণ ভুলে দেখব তোমায় রইব তোমার পদে এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা এমন দেশে বসত করি যেই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা